সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি নাইনটি এইট নমস্কার আমি দীপ বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য সৈয়দ মুস্তফা সিরাজের লেখা স্টেশনের নাম ঘুমঘুমি সৈয়দ মুস্তফা সিরাজ জন্ম চোদ্দই অক্টোবর উনিশশো সালে মুর্শিদাবাদ জেলার খোশবাসপুর গ্রামে কবিতা দিয়ে সাহিত্য জীবন শুরু ছোটদের জন্য লিখেছেন প্রচুর ভূত গোয়েন্দা ও অ্যাডভেঞ্চার ছিল তার প্রিয় বিষয় তার সৃষ্টি করা কর্নেল চরিত্রটি সবার কাছেই সমান জনপ্রিয় সাহিত্য চর্চার জন্য পেয়েছেন প্রচুর পুরস্কার যার মধ্যে রয়েছে বঙ্কিম পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার ইত্যাদি আজকের গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত সৈয়দ মুস্তাফা সিরাজ ভৌতিক গল্প সমগ্র বইটি থেকে প্রধান চরিত্রে গল্পকার ও অরুণ মামা গল্প পাঠে মীর গল্পের সূত্রধার আমি দ্বীপ শুরু হচ্ছে স্টেশনের নাম ঘুমঘুমি করে অন্য কোথাও নেমে পড়েছি নাকি ট্রেন চলে গেলে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চারদিক দেখতে থাকলাম মানুষ নেই জন নেই গাছ নেই পালা নেই এ কেমন জায়গা না ভুল হয়নি ওই তো হলুদ বোর্ডে লেখা আছে ঘুম ঘুমি দেখে স্বস্তি পেলাম তারপর চোখে পড়ল রেলের পোশাক পরা একটা লোক স্টেশনের উঁচু খোলামেলা বারান্দায় দাঁড়িয়ে আছেন কোনো যাত্রী নামেনি আমি ছাড়া টিকিট নেওয়ার জন্য কেউ নেই মনে হল স্টেশনের পেছনে কোয়ার্টারটাও চোখে পড়ল তখন নিচু প্ল্যাটফর্মে আস্তে আস্তে হেঁটে স্টেশন ঘরের দিকে এগিয়ে গেলাম বলা বাহুল্য খুব হতাশ হয়ে গেছি এমন একটা অখাদ্য নির্জন স্টেশনে অরুণ মামা থাকেন ভাবতেই পারিনি চারদিকে ধুধুর রুক্ষ মাঠ কদাচিৎ দূরে একটা গাছ সেও একেবারে নেড়া আর এদিকে ওদিকে ছোটখাটো পাহাড় বা টিলা রেল লাইনটা এই মাঠ পেরিয়ে দিগন্তে গিয়ে মিশেছে কেমন একটা শূন্যতা খাঁ খাঁ করছে চারপাশে রেলের পোশাক পরা লোকটি আমার দিকে তাকিয়েছিলেন মুখে গোঁফ দাঁড়িয়ে দেখে আমি সঙ্গে সঙ্গে চিনতে পারিনি অরুণ মামাকে বললাম আচ্ছা স্টেশন মাস্টার অরুণ রায় কি আছেন না বদলি হয়ে গেছেন এই কথা জিজ্ঞেস করার কারণ অরুণ মামা আমাকে আসতে লিখেছিলেন সেই পুজোর পর আর এখন বৈশাখ মাস তারপর এতদিন আর কোনো চিঠি লেখালেখি নেই তা আমার কথা শুনে ভদ্রলোক ভুরু কুচকে বললেন বদলি হবেন মানে তিনি বল তবিয়তেই আছেন তুমি কোত্থেকে আসছো কলকাতা থেকে অরুণবাবু আমার মামা হন অমনি ভদ্রলোক লাফিয়ে উঠে হাসতে হাসতে বললেন সুকু তুই <laughs> ওরে তুই এত বড়টি হয়ে গেছিস হ্যাঁ <laughs> তোকে যে আর চেনাই যাচ্ছে না রে কি কাণ্ড আরে <laughs> আর আমিও দাড়ি গোঁফের আড়ালে অনেক দিন আগে দেখা মুখখানা আবিষ্কার করে ফেলেছি তক্ষণি বললাম ও মামা আরে আপনাকেও যে চেনা যাচ্ছে না দাড়ি গোঁফ রেখে একেবারে সাধু সন্ন্যাসী হয়ে গেছেন যে অরুণ মামা আমাকে জাপটে ধরে এগিয়ে গেলেন স্টেশন ঘরের দরজায় পয়েন্টসম্যানকে ডেকে বললেন এই ভজুয়া কে এসেছে দেখছিস আমার ভাগ্নে সুকুমার ভজুয়া আমাকে সেলাম দিয়ে হাসল অরুণ মামা বললেন বাবা ভজুয়া এই আমি একে কোয়ার্টারে নিয়ে যাই হ্যাঁ আর তুই থাকিস সন্ধ্যে ছটার ডাউন আসার সময় হয়ে গেল সিগন্যাল দিয়ে রাখ ওকে আরো কিছু নির্দেশ দিয়ে অরুণ মামা আমাকে নিয়ে চলতে থাকলেন গেট পেরিয়ে একটা দালান মতন জায়গায় কুয়ো আছে দেখলাম কুয়োর কাছে একটি দেহাতি মেয়ে বালতি করে জল তুলছিল ঘোমটা টানলো আমাদের দেখে অরুণ মামা বললেন লক্ষ্মী বউ বলতো এটা কে হ্যাঁ বলতে পারলি না তো আমার ভাগ্নে রে আমার ভাগ্নে কলকাতা থেকে এসেছে তুই জল তুলে একবারটি আসবি বুঝলি একটা মোটে কোয়ার্টার তার দরজার তালা খুলতে খুলতে অরুণ মামা বললেন আমার বন্ধু বল দেখাশোনার লোক বল এই ভোজুয়া আর তার বউ লক্ষ্মী একজন খালাসি ছিল ঝাঁটুয়া নামে সে বেটা অনেক চেষ্টা করে বদলি নিয়েছে আর নতুন লোক আজ অব্দি এলো না কেউ এই ঘুম ঘুমি স্টেশনে আসতে চায় না বুঝলি কেন মামা অরুণ মামা ঘরে ঢুকে বললেন কেন সেটা বুঝতে পারছিস না হ্যাঁ এই পাণ্ডববর্জিত নির্জন জায়গায় কি কেউ থাকতে চায় কিছুক্ষণের মধ্যেই মানুষ এখানে হাঁপিয়ে উঠবে আপনি আছেন যে তাছাড়া ওই ভজুয়া আর তার বউও তো আছে অরুণ মামা আমার প্রশ্ন শুনে একটু হেসে বললেন এর কোনো স্পষ্ট জবাব দেওয়া সত্যি কঠিন শুকু শুধু এটুকু বলতে পারি নির্জন জায়গায় থাকতে কোনো কোনো মানুষ হয়তো ভালোবাসে যেমন আমি প্রথমে কিছুদিন ভালো লেগেছিল তারপর খারাপ লাগতে শুরু করল তখন পড়াশোনায় মন দিলাম রাজ্যের বইপত্র কিনে আনি জংশন শহর থেকে আর পড়ি তারপর শুয়ে গেল সব এখন বরং এ জায়গা থেকে চলে যেতে হলে খুব কষ্ট পাবো যাকে তুই আটচল্লিশ ঘন্টার জার্নিতে ক্লান্ত বারান্দায় বালতিতে জল আছে হ্যাঁ এই হাত মুখ ধুয়ে নে আমি চা জল খাবারে জোগাড় করি অরুণ মামা চোখ নাচিয়ে ফের বললেন বুঝতেই তো পারছিস নিজে রান্না করে খাই কিন্তু আমার রান্নার স্বাদ পেলে আর কলকাতায় ফিরতে ইচ্ছেই করবে না তোর আজ রাতে কি রান্না করব জানিস পাঁঠার মাংস পাঁঠার মাংস এখানে কোথায় পেলেন মামা আরে মাইল পাঁচেক দূরে চণ্ডিকা দেবীর মন্দির আছে কাল তোকে নিয়ে যাব সেখানে মন্দিরের পুরোহিতের সঙ্গে আমার খুব খাতির ওখানে বলি পড়লেই প্রসাদী মাংস পাঠিয়ে দেন বলে অরুণ মামা কেরোসিন কুকার ধরাতে ব্যস্ত হলেন আমি ভেতরের বারান্দায় গিয়ে বালতি ঠান্ডা জলে হাত মুখ পা রোগড়ে ধুলাম ক্লান্তি দূর হয়ে গেল উঠোনের কোনায় পাঁচিল ঘেঁষে একটা প্রকাণ্ড জবা গাছে বড় বড় ফুল ফুটেছে এই রুক্ষ নিরস শ্রীহীন তেপান্তরে ওই ফুলগুলো দেখে কি যে ভালো লাগলো ফুলগুলো যে সত্যিকার ফুল বিশ্বাস করাটাই কঠিন চোখ জুড়িয়ে যাচ্ছে তো বটেই এমন গোলাপি পাপড়ি এবং হলুদ পরাগের জবা এর আগে কোথাও দেখিনি তার চেয়েও আশ্চর্য ব্যাপার জবা ফুলে গোলাপের মতো মিঠে ঝাঁঝালো গন্ধ কেন কাছে গিয়ে খুঁজছিলাম পাশে কোথাও গোলাপ আছে কিনা কিন্তু না আর কোনো ফুল গাছ নেই শুধু ওই একটাই জবা গাছ প্রকাণ্ড ঝাড় তাজ্জব হয়ে ভাবছি একটা নতুন ব্যাপার দেখলাম তাহলে জবা ফুলে গোলাপের গন্ধ ঠিক সেই সময় পাঁচিলের ওপর একটা বছর দশ বারো বয়সের মেয়ের মাথা দেখা গেল আমি একটু চমকে উঠেছিলাম তারপর মেয়েটি পাঁচিলের ওপর উঠে পা ঝুলিয়ে বসল তখন সূর্য ডুবে গেছে ঘুমঘুমির মাঠে ফিকে গোলাপি আলোটাও মুছে গেছে মেয়েটি হাসি মুখে আমার দিকে হাত বাড়িয়ে দিল তার কোঁকড়ানো চুলগুলো কিছুটা লালচে চোখের তারা নীল মিম সাহেবদের মতো আর গায়ের রং দবদবে ভরসা বললাম কোথায় থাকো খুকুমনি ফ্রক পরা খুকুমনিটি হেসে বাইরের দিকে আঙুল তুলে দেখালো কিন্তু বাইরে তো কোনো বাড়ি দেখিনি কোথাও হ্যাঁ একটা ছোট্ট ঘর আছে বটে সেখানে সম্ভবত ওই ভজুয়ারা থাকে ও তাহলে এটা ভজুয়ারি মেয়ে মেয়েটি হাত বাড়িয়ে এবার ফিসফিস করে বলল একটা ফুল দাও না গো যেই ফুল ভাঙতে হাত বাড়িয়েছি পিছনে অরুণ মামা বলে উঠলেন ও কি করছিস সুকু ফুল তুলছিস নাকি কখনো ওই কাজটি করবি না বাবা ওই ফুলগুলো মানসিক করা প্রতিদিন সেই চণ্ডিকার মন্দিরের লোক এসে নিয়ে যায় অপ্রস্তুত হেসে বললাম মামা ওই মেয়েটা ফুল চাইছিল কি না তাই অরুণ মামা আমার কাছে দৌড়ে এসে বললেন মেয়েটা কোন মেয়েটা ওই যে বলে আমি পাঁচিলের দিকে মুখ তুললাম কিন্তু কাউকে দেখতে পেলাম না তাহলে নির্ঘাত বেচারি লাভ দিয়ে নেমে পালিয়েছে অরুণ মামার ভয় অরুণ মামা পাঁচিলের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে শুধু বললেন হুম তারপর আমার হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে গেলেন ঘরে গিয়ে চাপা গলায় বললেন একটা কথা বলি শুকো এই ঘুম ঘুমি বড় অদ্ভুত জায়গা এখানে অনেক কিছু দেখবি কিন্তু সাবধান মাথা ঠিক রাখবি হুম অনেক কিছু দেখব মানে ওই মেয়েটা ছিল জানিস আগেকার অ্যাংলো ইন্ডিয়ান স্টেশন মাস্টারের ছোট মেয়ে মঞ্জু বছর দশেক আগে মঞ্জু ট্রেনে কাটা পড়েছিল আনমনে লাইনের ওপর খেলা করছিল ট্রেনের হুইসেল শুনতে পায়নি শিউরে উঠেছি সঙ্গে সঙ্গে তাহলে কি আমি মঞ্জুর ভূত দেখলাম অসম্ভব আমি তো প্রত্যক্ষ দেখলাম নিশ্চয়ই মামা আমার সঙ্গে তামাশা করছেন মনের তলায় ভয় এসে চুপি চুপি দাঁড়িয়েছে বটে কিন্তু মুখের ভাবে সাহস রেখে হেসে বললাম ভূতুদে আমার বিশ্বাস নেই মামা অরুণ মামা হাসলেন না একটুও বরং আরো গম্ভীর হয়ে বললেন শুকু তুমি এখন বড় হয়ে গেছো ভূত প্রেতে বিশ্বাস না থাকারই কথা বিশেষ করে কলকাতায় থাকো তুমি সেখানে আলোর দেশ কিন্তু বাবা শুকু এইটা হলো অন্ধকারের দেশ শহর তো দূরের কথা গ্রাম বলতে ধারে কাছে কিচ্ছু নেই সবচেয়ে কাছের গ্রামটির দূরত্ব সাত মাইল অবশ্য দেবী চণ্ডিকার মন্দির আছে মাইল পাঁচেক দূরে কিন্তু সেখানে থাকেন শুধু পূজারী আর তার একজন লোক তাই বলছি এই ঘুমঘুমি স্টেশনে অনেক বিচিত্র ব্যাপার তুমি দেখতে পাবে অরুণ মামাকে অবিশ্বাস করাও তো যায় না আমার মায়ের দুঃসম্পর্কের দাদা এই ভদ্রলোককে অবশ্য খুব কমই দেখেছি আমাদের বাসায় দু বছর অন্তর একবার করে দেখা দিয়ে এসেছেন মাত্র তারপর আর কোনো পাত্তা নেই গত দু বছর এমনই বেমালুম নিপাত্তা থাকার পর পুজোর ঠিক আগে একটা চিঠি পেয়েছিলাম ঠিকানা দিয়ে আসতে লিখেছিলেন আসার সময় পাইনি হঠাৎ কদিন আগে মা একটা কি যেন দুঃস্বপ্ন দেখেন খুলে বলেননি কিন্তু তারপর থেকেই তাগিদ দিচ্ছিলেন ওই অরুণদার কাছে গিয়ে যেন খবর নিয়ে আসি কেমন আছেন তাই এমনি করে আসা কিন্তু ওই অল্প স্বল্প পরিচয়েই অরুণ মামাকে যতটুকু জেনেছিলাম মনে হয়েছিল উনি বেশ জেদি গম্ভীর প্রকৃতির এবং সাহসী মানুষ যাকে বলে ডানপিটে এখনো বিয়ে করেননি কাছের আত্মীয় স্বজন কেউ কোথাও নেই একা থাকেন বরাবর ওর মতো মানুষের পক্ষে ঘুমঘুমি আদর্শ জায়গা হলেও অবাক হবার কিচ্ছু নেই কিন্তু এমন ভুতুড়ে ব্যাপারের মধ্যে উনি পড়ে আছেন জেনে বেশ অবাক হলাম ফের হেসে বললাম তাহলে মঞ্জুকে আপনি অনেকবার দেখেছেন মামা হ্যাঁ খুব জ্বালায় বুঝি হ্যাঁ মেয়েটা পাজির পাঝাড়া সারাক্ষণ জ্বালায় স্টেশনে আপন মনে কাজ করছি হঠাৎ কাগজপত্র ছড়িয়ে দিয়ে পালায় খিলখিল করে হাসতে হাসতে মাঠের দিকে পালিয়ে যায় ভজুয়াকেই জিজ্ঞেস করে দেখিস না ওকে কি কম জ্বালায় ওর টিক্কি ধরে টানে হাঁটুর পেছনে আচমকা সুরসুরি দেয় ভজুয়া আছাড় পর্যন্ত খেয়েছে পাজি মেয়েটার জন্য বড্ড ঝামেলায় পড়তে হয় মাঝে মাঝে একবার তো ট্রেন আসছে লাইন ক্লিয়ার বলতে বলতে হঠাৎ থেমে অরুণ মামা জানলার দিকে তাকিয়ে ধমক দিলেন হ্যাঁ মঞ্জু যাব নাকি তবে রে পাজিবে উনি দরজা অবধি তাড়া করে গিয়ে ফিরলেন কেরোসিন কুকারের কাছে বসে কেটলির ফুটন্ত জলে চা পাতা ফেলে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে থাকলেন ততক্ষণে আমি বিস্ময়ে ও আতঙ্কে ঘামতে শুরু করেছি আগে জানলে কখনো এমন জায়গায় আসতাম না ওরে বাবা এই যে সারাক্ষণ ভূত প্রেত নিয়ে কথা ভয়ে ভয়ে জানলার বাইরে তাকাচ্ছিলাম মঞ্জুকে দেখতে পেলে এবার নিশ্চয়ই ভিড়মি খেতাম সন্দেহ নেই জানলার বাইরে আকাশে দু তিনটে নক্ষত্র সবে ফুটে উঠেছে সেই নক্ষত্র ছাড়া আর কিচ্ছু নেই একটু পরে দুজনে বসে চা খাচ্ছি অরুণ মামা বললেন হ্যাঁ যেটা বলছিলাম এই স্টেশনে অনেক ট্রেন বা মালগাড়ি আসতে যেতে দেখবে কোনোটা থামবে কখনো কোনো যাত্রীও নামবে কিন্তু জেনে রাখো কোনো কোনো গাড়ি মিথ্যে গাড়ি তার মানে রেলগাড়ি নয় স্রেফ ভূতুড়ে ট্রেন কিংবা ভূতুড়ে মালগাড়ি যার যাত্রী চেকার গার্ড ড্রাইভার ফোরম্যান সবাই ভূতপ্রেত যে যাত্রী নামবে সেও জানবে ভূত ছাড়া মানুষ নয় তাই তো তখন তোমাকে নামতে দেখে আমি মনে মনে তৈরি হচ্ছিলাম ভূত হলে থাপ্পড় কষবো শুনে আমি আঁতকে উঠে বললাম বাবা অরুণ মামা সস্নেহে আমার পিঠে হাত রেখে সান্ত্বনা দিলেন <laughs> পাগল চোখে থাপ্পড় মারতাম নাকি হ্যাঁ তুই তো মানুষ আর দেখলেই চেনা যায় পাগলা ছেলে এই প্রথম আমার মনে হলো অরুণ মামা আমার পিঠে যে হাতটা এইমাত্র রেখে তুলে নিলেন সেটা অস্বাভাবিক ঠান্ডা যা আমার তলায় পিঠের সেই অংশটুকু যেন কতক্ষণ জমে নিঃসার হয়ে রইল সন্দিগ্ধ দৃষ্টিতে অরুণ মামাকে দেখে নিলাম মাঝে মাঝে তারপর খুব সাহসের সঙ্গে মনে মনে তৈরি হতে থাকলাম ঘুমঘুমিতে যখন এসেই পড়েছি সহজে কাবু হব না ভূতের সঙ্গে লড়াই করেই বীরের মতো প্রাণ বিসর্জন দেব কিন্তু অরুণ মামা যে ভূত নন তার প্রথম অকাট্য প্রমাণ তিনি মারা তো যাননি মারা গেলে খবর পেতাম আত্মীয় বলতে তো যতদূর জানি একমাত্র আমরাই আছি আর দ্বিতীয় অকাট্য প্রমাণ ভূত কখনো এমন চমৎকার চা কিংবা পাঁঠার মাংস রান্না করতে পারে না ভূতের রান্না খেয়ে হজম করাও সহজ কথা নয় অথচ দিব্যি হজম হয়ে গেল ভূতের পাশে শুয়ে রাত কাটিয়ে সকালে নিজেকে জ্যান্ত আবিষ্কার করাও কি যায় মোটেও না যাকে সারা রাত গভীর ঘুমে ঘুমিয়েছি অরুণ মামা ভূত হলে ঘাড় বট খাবার এমন সুযোগ কখনো ছাড়তেন অতএব খুশি হলাম যত সাহসও পেলাম তত অরুণ মামা যখন মানুষ তখন ভজুয়া ও লক্ষ্মীও মানুষ ছাড়া ভূত নয় কিন্তু হায় থাক সে কথা পরে শুধু আগের স্টেশন মাস্টারের মেয়ে হতভাগিনী মঞ্জুর ব্যাপারটা ধাঁধা থেকে গেল কতবার উঠোনে জবা ফুলের গাছের কাছে গিয়ে দাঁড়ালাম সারাটা সকাল কিন্তু সে আর ফুল চাইতে এলো না ফ্রক পরা সুন্দর অতটুকু মেয়েটা বয়স কতই আর হবে দশ বারো বছরের বেশি নয় তাকে আবার দেখতে পেলে জিজ্ঞেস করতাম ভূত হওয়াটা সুখের না দুঃখের ভূতিরা থাকেই বা কোথায় একসময় হঠাৎ আবিষ্কার করলাম জবা ফুলগুলো তো কালকের মতো আর সুগন্ধ ছড়াচ্ছে না স্বাভাবিকভাবে গন্ধহীন হয়ে গেছে আবার তখন ভীষণ চমক জাগল তাহলে কি মঞ্জুর আবির্ভাবের সঙ্গে সেই মিষ্টি গোলাপ ফুলের গন্ধের কোনো সম্পর্ক আছে নিশ্চয়ই আছে মঞ্জু এসেছিল বলেই জবা ফুল মধুর গন্ধ ছড়াচ্ছিল এই গন্ধ মঞ্জুই নিয়ে আসে পরে কথাটা অরুণ মামার কানে তুললাম উনি বললেন তুমি ঠিকই ধরেছ শুকু মঞ্জুর বাবা ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান মা বাঙালি মেয়ে তাই মেয়ের নাম মঞ্জু রেখেছিলেন ভদ্রমহিলা কিন্তু খ্রিস্টান হয়েও দেবী চন্ডিকার ভক্ত ছিলেন শুনেছি ওই জবা গাছটা তাঁরই লাগানো নিয়মিত পুজোর ফুল দিয়ে আসতেন পাঁচ মাইল রাস্তা একা যেতেন একা ফিরে আসতেন খুব সাহসী মহিলা ছিলেন মঞ্জু ওইভাবে ট্রেনের চাকায় মারা পড়ার পর উনি নাকি পাগল হয়ে যান তারপর আর তার পাত্তা পাওয়া যায়নি অ্যাংলো ইন্ডিয়ান স্টেশন মাস্টার অনেক খোঁজাখুঁজি করেছিলেন পরে বদলি হয়ে যান আজিমাবাদ জংশনে শুনেছি আবার বিয়ে করেছেন ছেলে পুলেও আছে এইসব কথা শোনার পর মঞ্জুর মায়ের জন্য দুঃখ হলো মঞ্জু তো ইচ্ছে করলেই ওর মাকে খুঁজে বের করতে পারে ভূত প্রেত পারে নাই বা কি মাকে দেখা দিলে মায়ের প্রাণে শান্তি আসে আচ্ছা আবার যদি ফুল তুলতে আসে মঞ্জু তাকে বলবো তার মায়ের কথা কিন্তু আমার প্রতীক্ষা ব্যর্থ হয় আর মঞ্জুকে দেখি না জবা ফুলও সুগন্ধ ছড়ায় না এমনি করে দুটো দিন কেটে গেল এই দুদিনে আর কোনো অদ্ভুত ব্যাপার চোখে পড়ল না তাই সাহস বেড়ে গেল বিকেলে অনেকটা দূর অবধি লাইন ধরে একা বেরিয়ে এলাম ফিরে এলে অরুণ মামা একটু বকাবকি করলেন তারপর বললেন বেড়াতে গেলে যেন ভজুয়াকে সঙ্গে নিয়ে যাই পরদিন বিকেলে মামার কথা মেনে ভজুয়াকে সঙ্গে নিয়েই বেরোলাম ভজুয়া চমৎকার বাংলা বলতে পারে সে এই স্টেশনে দশ বছর ধরে আছে অনেক ভুতুড়ে ব্যাপার দেখে দেখে তা শুয়ে গেছে সেই সব গল্প শুনিয়ে কান ঝালাপালা করে দিল সারা রাস্তা আধ যাওয়ার পর দেখি একটা ছোট্ট নদী জল শুকিয়ে বালির চড়া পড়ে আছে এখানে ওখানে ছোট বড় পাথর ছড়ানো আছে অজস্র দূর থেকে মনে হবে একপাল হাতি দাঁড়িয়ে বা বসে আছে চুপচাপ ব্রিজের ওপর দিয়ে লাইনটা চলে গেছে দূরের দিকে আমরা নদীতে নেমে গেলাম একটা পাথরে বসে সূর্যাস্ত দেখতে থাকলাম ভজুয়া লোকটি দেখি মহাগপ্পবাজ অনবরত কথা বলছে কান করছি না একসময় সূর্যাস্তের পর সে হঠাৎ থেমে চাপা গলায় বলে উঠল ইয়ে খোকা বাবু বলছিলুম আর বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক নয় উঠুন উঠুন এবার ফিরে যাই উঠুন উঠুন চলুন চলুন কেন বলো তো ভূত আসবে হ্যাঁ ভোজুয়াও কেমন যেন হাসল হেসে বলল <laughs> না না না ভূতের ভয় আমি করি না আমার বউ তো করেই না আপনার মামা বাবুও নয় কেউ আমরা ভয় পাই না ভূত দেখে তাহলে আর থাকা ঠিক নয় এটা বলছো কেন ভজুয়া ভয়ার্ত চোখে নদীর ধারে একটা টিলা দেখিয়ে বলল ভূতের চেয়েও সাংঘাতিক একজন ওখানে থাকে খোকাবাবু চুড়েল কাকে বলে জানেন জুড়াল সে আবার কি আপনাদের বাংলা মুল্লুকে শাঁকচুন্নি না কি যেন বলে কুচকুচে কালো গায়ের রং মুখটা প্যাঁচার মতো লম্বা শরীর চোখ দুটোর পাতা নেই তাই পলক পড়ে না মেয়েদের মতো সাদা কাপড় পরে থাকে আর খোকাবাবু তার পা দুটো পিঠের দিকে মানে উল্টো দিকে ঘোরানো উল্টো পায়ে হেঁটে সোজা তাকিয়ে সে আপনার দিকে এগিয়ে আসবে আপনাকে সে মন্তর দিয়ে আটকে ফেললে আপনি নড়তেও পারবেন না তারপর এমন একটা পিচ্ছিরি চেঁচানি চেঁচিয়ে উঠবে তা শুনলে রক্ত ঠান্ডা হয়ে যাবে খোকা বাবু তাই বলছি এবার চলে আসুন চলুন বাড়ি চলুন বজুয়া তুমি ভেবো না তোমাদের চুড়েল আমার একটুও ক্ষতি করতে পারবে না বজুয়া ভজুয়া পাথর থেকে নেমে দাঁড়ালো বলল খোকা বাবু আপনার ভালোর জন্য বলছি এখন কিন্তু চুড়েলের বেরোনোর সময় তুমি যাও বজুয়া আমি যাব না যাও যাও যাও ভজুয়া আবার কি একটা বলতে যাচ্ছে বাবু আমার খোখা বাবু আমার আচমকা সেই টিলার দিকে তীব্র চেরা গলার চেঁচানি শোনা গেল ভজুয়া ঠিক বলেছিল ওই চিৎকার কোনো মানুষের তো নহি কোনো জন্তুরও নয় পৃথিবীর কোনো শরীরী প্রাণী অমন অমানসিক চিৎকার করতেই পারে না ওই চিৎকার শুনলে সত্যি গায়ের রক্ত হিম হয়ে যায় হৃৎপিণ্ডে খিল ধরে শ্বাস প্রশ্বাস ফেলতেও মনে থাকে না ভজুয়াকে দেখলাম চোখের পলকে ব্রিজের উপর পৌঁছে গেছে আমার পা দুটো আটকে গেছে নদীর বালিতে পাথর থেকে নেমেছে কিন্তু পা তোলার ক্ষমতা নেই সেই অবস্থায় টিলাটার দিকে তাকিয়ে দেখি হ্যাঁ একটা আবছা মূর্তি থরথর করে নেমে আসছে আমার দিকে ওই তাহলে চুড়াই এবং সত্যি আমি আটকে গেছি নড়তেও পারছি না কয়েক মুহূর্ত পরে নদীর কিনারায় পৌঁছে গেল চুড়েলটা তারপর পাথর ডিঙিয়ে আমার দিকে এগিয়ে এলো যে পাথরে বসেছিলাম একটু আগে সেটার উপর এসে দাঁড়াতেই তাকে স্পষ্ট দেখতে পেলাম ভজুয়া ঠিকই বলেছিল অমন কুৎসিত ভয়ঙ্কর চেহারা কখনো দেখিনি কখনো দেখিনি কল্পনাও করিনি এই আবছা অন্ধকারে তার চোখ জোড়া জল জল করছে নিষ্পলক চোখ তারপর সে বিকট চিৎকার করে উঠল ঠিক আগের মতো আমার কানে যেন ঠান্ডা বরফের সূচ ঢুকে গেল সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললাম যখন জ্ঞান ফিরে পেলাম বুঝতে পারলাম না কোথায় আছি একটু পরে যেন টের পেলাম শক্ত মাটিতে শুয়ে আছি এবং কে যেন আমার মুখে জলের ঝাপটা দিল তখন চোখ খুলে দেখি একটা পিদিম জ্বলছে বদ্ধ এবং ছোট্ট একটা জায়গায় আমি নগ্ন পাথুরে মেঝে শুয়ে আছি ধৌড়মুড় করে উঠে বসতেই কে যেন হিন্দিতে বলল তবিয়ত ঠিক হ্যাঁ বেটা শরীর ঠিক আছে তো একজন লেংটি পরা জটাধারী সাধুকে দেখতে পেলাম আমার ঠিক পিছনে বসে আছেন তার এক হাতে একটা পিদিম আর অন্য হাতে জলের লোটা এবার লোটাটা এগিয়ে দিয়ে বললেন পিও বেটা থোড়া সা পানি পিলো পিও আমি কোথায় আছি আমার ডেরায় আছো বাবা কই ডর নেই আমি এখানে কেমন করে এলাম আমি তুলে নিয়ে এসেছি নদীর কিনারে জ্ঞান হারিয়ে পড়েছিলে ভাগ্যিস আমি তখন যাচ্ছিলাম নদীর বালি খুঁড়ে জল আনতে নয়তো খুব বিপদে পড়ে যেতে বাবা এইসব পাহাড়ে চিতা বা খুব আছে মরা ভেবে তোমাকে খেয়ে ফেলতো ভগবান কি কৃপা সে তুমি জোর বেঁচে গেছো বেটা তাহলে দেখছি চুড়েলটা আমাকে মেরে ফেলতে পারিনি সাধু গম্ভীর হয়ে তাকালেন আমার দিকে চুড়েল হ্যাঁ, হ্যাঁ সাধু বাবা আর আমি একটা চুড়েলকে দেখে আর তার চিৎকার শুনে জ্ঞান হারিয়েছিলাম বুঝেছি তুমি কাকে চুড়েল বলছো বেটা বোকা লোকেরা তাই রটিয়েছে বটে ও চুড়েল নয় তোমার আমার মতোই মানুষ মানুষ হ্যাঁ বেটা ও এক হতভাগিনী মেয়ে পাগলি এই পাহাড়ের একটা গুহায় থাকে খিদে পেলে দূর দূরান্তের গ্রামে রাতে গিয়ে খাবার চুরি করে এনে খায় কারণ ও ভিক্ষে চাইলে কেউ দেয় না বেটা ওর ওর চেহারাটা আগুনে পুড়ে কেন সাধু বাবা তোমায় আর কি বলবো বেটা ওর একমাত্র মেয়ে ঘুমঘুমি স্টেশনে ট্রেনে কাটা পড়ে মারা যায় সেই শোকে ও পাগল হয়ে কোথায় চলে গিয়েছিল পরে ফিরে এলো যদি কেউ এই নির্জন স্টেশনে ওকে খেতে পড়তে দেবে বেটা পেটের জ্বালায় বেচারি গ্রামে ভিক্ষে করতে যেত আর ওর সেই মেয়ের বয়সী কোনো মেয়ে দেখলেই তার দিকে তাকিয়ে থাকতো একবার হলো কি এইসব গাঁয়ের অশিক্ষিত সব মানুষ ওকে ডাইনি ভেবে আগুনে পুড়িয়ে মারবার চেষ্টা করলো বেটা পর ভগবানকে কৃপা সে সে গ্রামে পুলিশ এসেছিল সেদিন পুলিশ এসে ওই হতভাগিনীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারপর ঘা সেরে উঠলে সে আবার পালিয়ে আসে ঘুম ঘুমিতে সাধু বাবা দীর্ঘশ্বাস ফেলে ফের বললেন ওর এই এক বিধঘুটে স্বভাব বেটা মানুষকে ভয় দেখিয়ে খুব মজা পায় কিন্তু মাঝে মাঝে শুনি অনেক রাতে মেয়ের নাম ধরে কাঁদছে আমি সন্ন্যাসী মানুষ বেটা কিন্তু সে কান্না শুনলে আমিও স্থির থাকতে পারি না কিন্তু ওর স্বামী তো বেঁচে আছেন শুনলাম জংশনে না কোথায় যেন আছেন সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক আরে সে খোঁজ কি আমি আর নিইনি তিনি বছর পাঁচেক আগে চাকরি ছেড়ে পরিবারকে সাথ অস্ট্রেলিয়া চলে গেছেন সে ঠিকানা আমি আর জোগাড় করতে পারিনি যাকে বহুত রাত হয়ে গেয়া বেটা এখন এই সামান্য রুটিটুকু খেয়ে ভগবানের নাম নিয়ে শুয়ে পড়ো থোড়া সা তকলিফ হবে জানি কিন্তু কি আর করবে বলো এ তো সাধু সন্ন্যাসীর গুহা এখন নির্ভয়ে ঘুমো সকালে তোমার পরিচয় হাল হাদিস শুনব আভি আপ আরাম করো বলে সাধুজি একটা কম্বল পেতে দিলেন কোনা থেকে শালপাতায় একটা রুটি এনে সামনে ধরলেন বললাম আমায় বরং স্টেশনে পৌঁছে দিন সাধু বাবা মামা খুব ভাবনায় পড়বেন আমি না ফিরলে সাধুজি অবাক হয়ে বললেন স্টেশন কোন স্টেশন আর তোমার মামাই বা কে কেন ঘুমি স্টেশন আমার মামা অরুণ মামা সেখানকার স্টেশন মাস্টার সাধুজি সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন কি বলছো তুমি বেটা ঘুম ঘুমি তো কবে থেকে পোড়ো হয়ে আছে সাইন বোর্ড মেয়ে ভাঙা স্টেশন ঘরের গায়ে বড় বড় ইংরেজি হরফে লেখা আছে ডান আমি হতভম্ব হয়ে বললাম অসম্ভব না না না না না না এটা হতে পারে না আজ তিন দিন ধরে সেখানে আছি আমি সাধু বাবা ঘুমঘুমির টিকিট কেটেই তো সেখানে পৌঁছেছিলাম না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না সাধুজি হো হো করে হেসে উঠলেন আবার লড়কে का दिमाग खराब हो गया ঘুম স্টেশনের নামে তো টিকিটই নেই বেটা তুমি নিশ্চয়ই ভুল করছো হ্যাঁ ঘুমঘুমির টিকিট চাইলে আজিমাবাদ জংশনের বাবুরা আনাড়ি লোক ভেবে পরে স্টেশনের টিকিট দেয় শুনেছি পরে স্টেশনের নাম কি জানো বাবা ঝুমঝুমি টিকিট তো আমার এই প্যান্টের পকেটেই ছিল তক্ষুনি বের করে অবাক হয়ে দেখি লেখা আছে ঝুমঝুমি আবার অজ্ঞান হয়ে যাব মনে হল সাধু বাবার সঙ্গে পরদিন সকালে এক মাইল হেঁটে গিয়ে সত্যি দেখেছিলাম ওটা একটা অ্যাব্যান্ডেন্ড বা পরিত্যক্ত স্টেশন যাত্রী ওঠানামা করে না বলে আজিমাবাদ নওলগড় ব্রাঞ্চের এই স্টেশনটা কবে বাতিল হয়ে গেছে আর কলকাতায় ফিরে গিয়ে শুনি মা চলে গেছেন পাটনা পাটনার রেলওয়ে হাসপাতাল থেকে টেলিগ্রাম গিয়েছিল ঝুমঝুমির station master Arun Ray coronary থ্রম্বোসিসে মারা গেছেন হ্যাঁ ভাঙা স্টেশন কোয়ার্টারে কোনো জবা গাছও ছিল না স্টেশনের নাম ঘুমঘুমি রচনা সৈয়দ মুস্তফা সিরাজ গল্প পাঠে ও অরুণ মামার ভূমিকায় মীর গল্পের সূত্রধার আমিদীপ ভজুয়ার চরিত্রে সোমক বালিকা ও পাগলির চরিত্রে অয়ন্তিকা সাধু অগ্নি শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পর্ব পরিচালনায় টিম সানডে সাসপেন্স সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী শেষ হল সৈয়দ মুস্তফা সিরাজের লেখা স্টেশনের নাম ঘুমঘুমি আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স